ইসমাইল সাহেব হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন প্রায় এক মাস হতে চলল তিনি এখন পুরোপুরি সুস্থ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী কেবল কিছু বাজ বিচার করে সতর্কভাবে চলতে হচ্ছে তাকে এই এক মাসে আবদুল্লাও নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছে তারা দুজন এক হলে ধর্মীয় নানা বিষয়ে কথা বলেন আবদুল্লাহ অধিকাংশ সময় কোরআন শরীফ হাতে নিয়ে ইসমাইল সাহেবের পাশে বসে বসে আলেম উলামাদের মতামতের আলোকে কোরআন সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে ধীরে ধীরে ইসমাইল সাহেব আবদুল্লার চারিত্রিক গুণমুগ্ধতার পাশাপাশি তার ইলম ও প্রজ্ঞার গুণেও চমৎকৃত হয়ে পড়েন আবদুল্লার প্রজ্ঞাপূর্ণ আলোচনা শুনে তিনি বুঝে নেন সে অসাধারণ যোগ্যতা সম্পন্ন একটি ছেলে জ্ঞানান্বেষণের আগ্রহ এবং অধ্যয়ন তাকে জ্ঞানের জগতের শ্রেষ্ঠ একজন সাধক পুরুষে পরিণত করেছে আধুনিক বিষয়ে সংশ্লিষ্ট দিনের যে সব কথা বহু আলেমের বুঝে আসে না সেসব বিষয়ে আবদুল্লাহ অনায়াসে সুস্পষ্ট বক্তব্য দিতে পারে এজন্য ইসমাইল সাহেব মাঝে মাঝে বলেন তোমাকে দেখতে সাধারণ দিনদার মনে হলেও তুমি অনেক দিনই শিক্ষিতের চেয়ে ভালো যোগ্যতা রাখো এসব কথা আবদুল্লাহ মুচকি হেসে উড়িয়ে দেয় আবদুল্লার ইচ্ছা হল জ্ঞান ও প্রজ্ঞাকে তার জীবনের একমাত্র ব্রতী করে নেয়া কিন্তু জাগতিক আরও কিছু ব্যস্ততা তাকে সে স্বপ্ন পূরণ হতে দেয় না সে সারাদিন অফিসে কর্মব্যস্ত থাকে এবং রাতে বাসায় এসে ইলম অন্বেষণে নিমগ্ন হয় কিছুদিন আগে সে উমরা পালনে মক্কায় গিয়ে আল্লাহর কাছে এই দোয়াই করেছে যে তার স্বপ্নগুলো যেন পূরণ হয় আর এজন্য আল্লাহ তালা যেন এমন ব্যবস্থা করে দেন যে সে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে এসব তার জীবনের স্বপ্ন হলেও পিতামাতার বঞ্চিত এতিমের সামনে সবচেয়ে প্রথম যে ইচ্ছে উকি মারে সেটা হল বাড়ি গাড়ি বিয়ে শাদী সন্তান সন্ততি ইত্যাদি ইসমাইল সাহেবের এখানে তার এসব ইচ্ছে পূরণের সুযোগ আসছে বলে সে বিশ্বাস করতে থাকে আবদুল্লার অজান্তেই তার মনের মনে কোঠায় নাইমা স্থান করে নেয় ধীরে ধীরে নাইমাকে নিয়ে এসে সাজাতে থাকে স্বপ্নের রঙিন ভুবন যে ভুবন থেকে বের হওয়া আবদুল্লার কাছে একেবারে অসম্ভব মনে হয় এদিকে ইসমাইল সাহেব নিজের মুখে অনেকবার বলেছেন আবদুল্লাকে তিনি তার সন্তানের মতো মনে করেন সামগ্রিক পরিবেশ ও অবস্থার ভিত্তিতে আবদুল্লাহ নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন নতুন দিনগুলোকে বিদায় জানাতে থাকে ভুল করে আবদুল্লাহ এক মুহূর্তের জন্য কথা ভাবেনি যে তার এসব স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে এক সন্ধ্যায় আমিনা বেগম তখন তার পিতাকে ওষুধ খাওয়াচ্ছিলেন ঔষধ সেবনের পর ইসমাইল সাহেব মেয়েকে বললেন মা তুমি নাইমার সাথে আবদুল্লার বিষয়ে কথা বলো কে জানে আমি আর কদিন বাঁচব এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে নাইমাকে ওর হাতে তুলে দিতে পারলে আমার ভালো লাগতো জবাবে আমিনা বেগম মাথা নেড়ে বলেন আব্বু নাইমা তো এখানে সম্বন্ধ করতে রাজি নয় এ কথা শুনে ইসমাইল সাহেব কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলেন তার মোটেও এই ধারণা ছিল না যে তার নাতিন তার পছন্দের বিপরীতে মতামত দিবে অনেকক্ষণ পর তিনি বললেন আচ্ছা আবদুল্লার মধ্যে সমস্যাটা কি আবদুল্লার সমস্যা হচ্ছে সেটাই যেটা নাইমার বাবা শাহজাদার মধ্যে ছিল আমিনা বেগম দ্বিধান্বিত কণ্ঠে জবাব দেন ইসমাইল সাহেব বললেন শাহজাদার সমস্যাটি ছিল তীরের আজ যদি সে বেঁচে থাকত তাহলে দেখতে অবস্থা অন্যরকম হতো শোনো তাকদীর সব সময় খারাপ হয় না আমিনা বেগম শান্তভাবে বাবাকে বোঝানোর জন্য বললেন আব্বু আজকাল আর আগের দিন নেই দিন বদলে গেছে এখন সন্তানের উপর নিজের মতামত ও অধিকার আগের মতো খাটানো যায় না আজকের ছেলেমেয়েরা আমাদের মতো নিজের ভাগ্যের উপর অবিচল ও বিশ্বাসী নয় তারা নিজেদের ভাগ্য নিজেরাই বদলাতে চায় তারা আমাদের সিদ্ধান্ত না শুনে বরং নিজের সিদ্ধান্তে কাজ করতেই পছন্দ করে তাদের সিদ্ধান্ত ভুল হলে নিজেদের উপর নিজেরাই দোষ দেয় তাদের ভুলের জন্য আত্মীয় স্বজনকে এখন আর কাঠগড়ায় দাঁড় করাতে চায় না জবাবে ইসমাইল সাহেব বললেন তোমার কথা শতভাগ সঠিক কিন্তু দেখো আবদুল্লাহ সত্যি সত্যি উপযুক্ত একটি ছেলে তার মধ্যে কোন গুণটির অভাব রয়েছে সে দেখতে সুন্দর জ্ঞানে গুণে অতুলনীয় ভালো মানের চাকরিও করে স্মরণ করো সে হাসপাতালে আমাদের কি সাহায্য না করল সারাদিন অফিস করে এসে আমার মাথার পিছনে সারা রাত বসে থাকত তার আমল আখলাক কতই না উঁচু মাপের নাইমা তো এখন তরুণ বয়স পার করছে আবদুল্লার এসব জ্ঞান ও গুণ তার চোখে ধরা পড়ার কথা নয় তুমি নিজেও তো বুঝতে পারছো যে সে কতটা উপযুক্ত পাত্র আব্বু নাইমা তার জীবন যেভাবে সাজাতে চায় আবদুল্লাহ হয়তো সারা জীবনেও সেখানে পৌঁছাতে পারবে না তাছাড়া আবদুল্লার মা বাবা আত্মীয় স্বজন বা বংশের ব্যাপারে আমরা আসলে তেমন কিছুই জানি না এত কম সময়ে সামান্য জানাশোনার মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া মনে হয় ঠিক হবে না আর নাইমার জন্য তো প্রতিদিনই সম্বন্ধ আসছে নাইমা দেখতে সুন্দরী উচ্চ শিক্ষিতা তার জন্য কি পাত্রের অভাব হবে গত কদিনে তার জন্য বেশ কয়েকটি প্রস্তাব এসেছে তার মধ্যে একটি তো এমন ঘর নাইমা ঠিক যেমন চাচ্ছে তবে নাইমার ব্যক্তিগত কোনো পছন্দ আছে নাকি আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন ইসমাইল সাহেব আমিনা বেগম ইসমাইল সাহেবের কথা কেটে বললেন না আপু সব কিছু না নাইমা কোনো সময় ছেলেদের সাথে সম্পর্ক করতে ভালোবাসে না তার শুধু একটাই ভয় আর তা হল শৈশব থেকে আজ পর্যন্ত তাকে যে বেদনা দহন করে ফিরছে না পাওয়ার যে যাতনায় সে আজও পুড়ছে সে দহন আর জ্বালায় যেন তার পরবর্তী প্রজন্মকে পড়তে না হয় এই ভেবে সে আবদুল্লাহকে এড়িয়ে চলে তাছাড়া যেহেতু সে অনেক উচ্চশিক্ষিত স্মার্ট এবং আধুনিক একজন মেয়ে তার চিন্তাভাবনা আমাদের থেকে অনেক উন্নত সে কারণে আবদুল্লার মতো সাধারণ একটি ছেলের সঙ্গে সে সম্বন্ধ করতে রাজি না হওয়াটাই স্বাভাবিক আমিনা বেগম এভাবে কৌশলে নাইমার উপর বিষয়টি ঠেলে দিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন ইসমাইল সাহেব বললেন তোমরা যার কাছে নাইমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছ সে কেমন কি বলেন সে অনেক বিত্তশালী পরিবারের সন্তান আমেরিকায় জেনারেল শিক্ষার সর্বোচ্চ শ্রেণীতে পড়ছে তিন চার মাসের মধ্যে দেশে ফিরবে তার পরিবার ঠিক করেছে এবার দেশে ফিরলেই তাকে বিয়ে দেবে আমি ছেলের ছবি দেখেছি খুব সুন্দর ছেলে হাজারে এরকম একটা ছেলে মেলানো ভার এরকম ছেলেকে কে হাতছাড়া করতে চায় সে দেশে এসে পাত্রী খুঁজতে গেলে মুহূর্তেই শত শত পাত্রী পেয়ে যাবে আমি কি বলবো তার ব্যাপারে আরও জানতে চাইলে নাইমার কাছ থেকে জেনে নিন আমিনা বেগম এক শ্বাসে কথাগুলো বলার পর তার পিতা মাথা নিচে করে কি যেন ভাবছেন দেখে আবার বলা শুরু করল আব্বু আমার মনে হয় কি জানেন নাইমা যা চায় এই ছেলেটির মধ্যে এর সব কিছুই আছে এখন নাইমার বিয়ে হয়ে গেলেই হয় আপনি রাজি থাকলে আমরা আগামী দু এক সপ্তাহের মধ্যে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে ফেলব ইসমাইল সাহেব মাথা তুলে লম্বা এক শ্বাস নিলেন আবেগ ভরা কণ্ঠে বললেন তোমরা তো দেখছি সব ঠিকই করে ফেলেছ সমস্যা নেই কিন্তু আমি ভাবছি আমি এখন আবদুল্লাহকে কি বলবো আপনি কি আবদুল্লাহকে কথা দিয়ে দিয়েছিলেন আমি তোমাদের সাথে কথা বলার আগে আবদুল্লাহকে ইশারা ইঙ্গিতে তেমন কিছুই বলেছি আমি বুঝতে পেরেছি আবদুল্লার অন্য কোথাও কোনো সম্পর্ক বা পছন্দও নেই তাছাড়া বিষয়টি আমি আগে তোমাদের বলিনি কারণ নাইমা জানলে হয়তো ভিন্ন মন্তব্য করতে পারে আমার ইচ্ছে ছিল সব কিছু গুছিয়ে এনে তোমাদেরকে বলবো যাতে আমার মনের ইচ্ছাটা পূরণ হয় কিন্তু এখন তো দেখছি বিষয়টি সম্পূর্ণ উল্টো হয়ে গেল এখন তো আবদুল্লাও কষ্ট পাবে আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দেননি আবদুল্লাকে পেয়ে ভাবছিলাম ছেলের শূন্যস্থান তাকে দিয়ে পূরণ করব আবদুল্লাহ আমার চিন্তা আদর্শ ও দর্শনের হুবহু প্রতিচ্ছবি আফসোস জীবনের শেষ সময় এসে আমার ভাগ্যে এমন যন্ত্রণা প্রাপ্য ছিল এই ঘটনার প্রায় দু সপ্তাহ পরের কোনো এক শুভদিনে নাইমাকে বরপক্ষ দেখতে আসে ছেলে দেশের বাইরে থাকে বরের আত্মীয় স্বজন আংটি ও মিষ্টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দেখে দুপক্ষের সম্মতিতে একই বৈঠকে তিন মাস পর নাইমার বিয়ের তারিখ ঠিক হয়ে যায় নাইমা সাধারণত সাদাসিধে পোশাক পরে খুবই সিম্পল থাকে কিন্তু আজ বরপক্ষের সামনে সে চমৎকার ড্রেস আপ ও মেকআপে এমনভাবে সুসজ্জিত হয়েছে যেন আকাশ থেকে চাঁদ জমিনে নেমে এসেছে এদিকে নাইমার শ্বশুরালয়ের নিজস্ব গাড়ি বাড়ি অর্থবিত্তের কথা শুনে আত্মীয় স্বজনের মাঝেও খুশির ঢেউ খেলে যাচ্ছিল যে কত বড় পরিবারে নাইমার বিয়ে হচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা আজকের মেয়ে দেখাদেখির অনুষ্ঠানও ধুমধামের সাথে করতে চেয়েছিল কিন্তু ইসমাইল সাহেব তার অসুস্থতার কথা বলে কোনো রকমে আনুষ্ঠানিকতাকে শর্ট করার চেষ্টা করেছেন ইসমাইল সাহেব খুব ভালো করে বুঝেছিলেন যে তারা এসব লোকের সমকক্ষ নন তবুও নাইমার অনভিজ্ঞতা ও মেয়ে আমিনার কথা ফেলতে না পারায় একরকম বাধ্য হয়ে এখানে আত্মীয়তা করছেন তার মেয়ে ও নাতনি বুঝতেই পারছে না যে অসম আত্মীয়তার ভয়াবহ ক্ষতি কেমন হতে পারে তাদেরকে বোঝাতে না পারায় আনমোনা ইসমাইল সাহেব এখন বেশ দুশ্চিন্তায় সময় পার করছেন আবদুল্লার সাথে বিয়ে দিতে না পারার এক দুঃখের সঙ্গে এখন অসম জায়গায় বিয়ে দেওয়ার আরেক দুঃখে ইসমাইল সাহেব বেশ কাহিল ও বিষাদগ্রস্ত সময় পার করছেন নাইমাদের আত্মীয়দের মধ্যে শুধুমাত্র ইসমাইল সাহেব একমাত্র ব্যক্তি যিনি এ বিয়েতে ব্যাহিক রাজি থাকলেও আন্তরিকভাবে রাজি হতে পারছিলেন না আবদুল্লাকে আজ বেশ আনন্দিত মনে হচ্ছে নতুন কাপড় চোপড় পরে পরিপাটি আবদুল্লাহ আজ গাড়ি হাঁকিয়ে ইসমাইল সাহেবের বাড়ির পথে রওনা করেছে অবশ্য গতকাল ইসমাইল সাহেব তাকে সাক্ষাতের জন্য কল করেছিলেন গত সপ্তাহে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির নতুন চাকরিতে যোগদান করেছে কোম্পানির পক্ষ থেকে তাকে একটি গাড়ি ও সব রকমের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাড়ি দেওয়া হয়েছে বলা যায় আবদুল্লার জীবনের সকল চাহিদা পূর্ণ হয়েছে এবার তবে অপূর্ণতা হল নাইমা বিগত বেশ কিছুদিন থেকে নাইমা আবদুল্লার প্রতিটি চিন্তা ও পদক্ষেপের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা কী জিনিস আবদুল্লাহ এই জীবনে কখনো অনুভব না করলেও ইদানিং ভালোবাসা কিভাবে মানুষকে অস্থির করে তোলে কিভাবে মানুষ আরেক মানুষের জন্য হন্যে হয়ে ছোটে কিভাবে মানুষের জীবনের রং পরিবর্তন হয় এই সময় সে ভালো করেই বুঝে উঠেছে আবদুল্লার হৃদয়ে কথা বদ্ধমূল হয়ে গেছে যে নাইমাকে আল্লাহ তার জন্য বিশেষ উপহার হিসেবে পাঠিয়েছেন তাছাড়া ইসমাইল সাহেবের কথাবার্তা আন্তরিক ব্যবহার ও তাদের পরিবারের সঙ্গে আবদুল্লাহ সুসম্পর্কের কারণে সে একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যে নাইমা তাকে মনে মনে গ্রহণ করে নিয়েছে তার দৃষ্টিতে সবকিছু সেভাবেই চলছে যেভাবে সে চাচ্ছে দীর্ঘদিন থেকে সে মনের গভীরে সযত্নে যে স্বপ্ন লালন করছিল সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে সে আল্লাহর কাছে প্রতিনিয়ত কৃতজ্ঞ চিত্তে মাথা অবনত করছিল সে গাড়িতে বসে ভাবতে থাকে আল্লাহর কত বড় অনুগ্রহ যে তিনি মাত্র দুবছরের মাথায় আমার জীবনের মোড় কিভাবে পরিবর্তন করে দিলেন লেখাপড়া শেষ না হতেই কিভাবে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন মাত্র অল্পদিনের ব্যবধানে মার্কেটের ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিস্থিতি সর্বোপরি কিছুদিন যেতে না যেতে আবার মাল্টিন্যাশনাল কোম্পানিতে নতুন করে নিয়োগ প্রাপ্তি যেখানে তাকে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি গাড়ি বাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান এসব ভাবতে ভাবতে আবদুল্লা নাইমাদের বাড়িতে চলে আসে কলিং বেলের ক্রিং ক্রিং শব্দে ওপাস থেকে নাইমার কণ্ঠ ভেসে আসে কে আবদুল্লা সালাম জানিয়ে নিজের পরিচয় দিলে নাইমা গেট খুলে দেয় নাইমাকে দেখে হতবিহ্বল আবদুল্লার বুকে দূর দূর করতে থাকে আবদুল্লার ইচ্ছে হয় সর্বপ্রথম সে নাইমাকে তার নতুন চাকরির সংবাদ দেবে কিন্তু নাইমা সামান্য সৌজন্যতা দেখিয়ে আবদুল্লাহ সালামের জবাবটুকুও না দিয়ে চুপচাপ ড্রয়িং রুম অতিক্রম করে নানাকে আবদুল্লার আগমনের খবর দেয় সেই প্রথম থেকেই আবদুল্লার প্রতি নাইমা বিরূপ মনোভাব লালন করার কারণে বরাবরই সে আবদুল্লাকে এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু আবদুল্লাহ নিজের সরল বিশ্বাসের জায়গা থেকে এই এড়িয়ে চলাকে লজ্জাশীলতা হিসাবে ধরে নিত আবদুল্লাহ মনে করত নাইমা স্বভাবজাতভাবে একজন অপরিচিত পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা বা কথা বলা অপছন্দ করে তাই এসব বিষয় নিয়ে ভিন্নভাবে কখনোই আবদুল্লাহ কিছুই ভাবেনি এর মধ্যে ইসমাইল সাহেব সালাম করে ড্রয়িং রুমে প্রবেশ করেন দাঁড়িয়ে দুজন মুসাফা ও মোয়ানাকার পর সোফায় বসলেন ইসমাইল সাহেব বসতে বসতে বললেন আবদুল্লাহ দীর্ঘদিন হয়ে গেল তোমাকে দেখি না কেমন আছো কি করছো নতুন জবে নতুন কিছু গুরুদায়িত্ব পালন করতে গিয়ে অনেকদিন আপনার সাক্ষাতে আসতে পারেনি আবদুল্লাহ কাচুমাচু করে এ কথা বলে সঙ্গে আনা মিষ্টি ফলমূল ইসমাইল সাহেবের হাতে তুলে দিতে দিতে তার নতুন চাকরি ও সুযোগ সুবিধার কথা বলে চাকরির কথা বলার পর আবদুল্লা বলে আমার মাথার উপর তো আপনি ছাড়া আর কোনো ছায়া নেই এজন্য আপনাকে এ সুসংবাদগুলো দিয়ে আমি তৃপ্তি পাই আপনি আন্টি এবং নাইমাকে এই মিষ্টিগুলো দিয়ে আসেন এবং আমার এই সংবাদটি তাদের কাছে পৌঁছে দিন বসো বসো আমি তোমার আন্টি ও নাইমাকে এই সংবাদ এক্ষুনি পৌঁছে দিচ্ছি বলে ইসমাইল সাহেব দাঁড়িয়ে আরও বললেন তোমার সফলতা দেখে খুব ভালো লাগলো তোমাকে আমার মিষ্টি খাওয়াতে হবে অবশ্য সেটা অন্য মিষ্টি আমরা গত পরশু নাইমার বিয়ের প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছি আগামী তিন মাস পর তার বিয়ের তারিখ নির্ধারণ করেছি ইসমাইল সাহেব নিজেকে সংবরণ করে কথাগুলো বললেও আবদুল্লার চোখে চোখ রেখে বলতে পারছিলেন না কেননা যে ছেলেকে তিনি জীবনে বহুবার এ কথা বলেছেন যে আমি তোমাকে সারা জীবনের জন্য আমার সন্তান হিসেবে দেখতে চাই তার সামনে অকপটে এই কথাগুলো বলার মতো সাহস তার নেই এ তো ছিল ইসমাইল সাহেবের বলার স্টাইল কিন্তু ইসমাইল সাহেবের এক একটি কথার শব্দ বুলেটের বজ্র আওয়াজে আবদুল্লার কান ভেদ করে হৃদয় বিদ্ধ হচ্ছিল ক্ষণিকের তরে নিস্তব্ধতা ছেয়ে গেল ড্রয়িং রুমে আবদুল্লাহ বহু কষ্টে অশ্রু সংবরণ করে কথা ও চাহনিতে স্বাভাবিক থাকার চেষ্টা করল দুঃখ কষ্টের মধ্য দিয়ে কেটেছে আবদুল্লাহ সারাটা জীবন এসব দুঃখ দুর্দশা সবচেয়ে বড় উপহার বুঝি সে আজ পেল যে মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের সংবাদ শুনছিল যেন আবেহায়াতের ঝর্ণা থেকে বিষের পেয়ালা মুখে তুলছিল কিন্তু পুরো জীবনের ধৈর্য ও সহ্য শক্তির কারণে এ মুহূর্তে দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে শরীরের সমস্ত শক্তি এক করে সে স্বাভাবিকভাবে বলল মোবারকবাদ আপনাকে আন্টি এবং নাইমাকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাবেন পরিপূর্ণ আস্থা ও দৃঢ়তার সঙ্গে কথা বলে নীরব হয়ে গেল আবদুল্লাহ জীবনযুদ্ধের আরেকটি পর্যায়ে জয়ী হল মনে হয় এবার এদিকে ইসমাইল সাহেবও তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নাইমার হবুবর ও শ্বশুরবাড়ির ধন দৌলত বাড়ি গাড়ি কলকারখানা সম্পর্কে বলতে লাগলেন একথাও জানালেন যে ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে সে হানিমুনের জন্য ইউরোপ আমেরিকায় যাবে সম্ভবত ইসমাইল সাহেব নিজের অজান্তেই আবদুল্লা নিকট এসব কথা বলে নিজের অবস্থাটা পরিষ্কার করেছেন যে এ ধরনের প্রস্তাব কিভাবে প্রত্যাখ্যান করা যায় তিনি কথা বলে আবদুল্লাকে কষ্ট দিতে চাচ্ছেন না যে নাইমাকে সে মনের গভীরে জায়গা দিয়েছে সে তাকে আগেই প্রত্যাখ্যান করেছে ইসমাইল সাহেবের ঘর থেকে বিদায় নিয়ে অস্থিরতা আর উৎকণ্ঠায় সারা রাত কাটিয়ে দিল আবদুল্লাহ রাতে এক মুহূর্তের জন্য দু চোখ এক করতে পারেনি সে কোনো কিছু খেতেও পারেনি কোনোভাবেই চোখের পানি বাদ মানছিল না তার নাইমাদের ঘরে যতক্ষণ ছিল ততক্ষণ নিজেকে সংযত রাখলেও গাড়িতে উঠে হাইওয়েতে আসার পরই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধৈর্য ও সূর্যের সকল বন্ধন যেন ভেঙে গেল হৃদয় জুড়ে অশ্রুর বন্যা প্রবাহিত হতে লাগল পুরো রাস্তায় কেঁদে কেঁদে গাড়ি চালালো সে রাত পার হয়ে সকালে নতুন সূর্য উদিত হলেও তার হৃদয়ে যে রক্ত ক্ষরণ হচ্ছিল তাতে মোটেও পরিবর্তন আসেনি এশার নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়েছিল সেখান থেকে একবারের জন্য সরতে পারেনি সে পুরোটা রাত জায়নামাজেই দাঁড়িয়ে কাটিয়েছে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি চোখের তপ্ত সুধারা কলিজা ছেঁড়া আর্তনাদ করছিল আর বারবার সিজদায় গিয়ে এ কথাই বলছিল মাহবুদ তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই তোমাকে ছাড়া কারো নিকট কিছু বলারও নেই বা কোথাও যাওয়ারও জায়গা নেই তোমার সকল ফায়সালা আমি মাথা পেতে নেব কিন্তু আমি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না আমার অশ্রু আমার সঙ্গ দিচ্ছে না তুমি আমাকে ক্ষমা করো আবদুল্লার কলিজা ফেটে যাচ্ছিল তার জীবন হলো দুঃখ কষ্টের এক বিরাট ইতিহাস শিশুকালে মা বাবার ছায়া থেকে বঞ্চিত হয়েছে সে ভাই বোনও নেই তার একই তিন বালক আত্মীয়দের জন্য বোঝা ছিল এক ঘর থেকে ধাক্কা খেয়ে আরেক ঘরে যেতে থাকে ভাগ্য ভালো অসাধারণ ধী শক্তির কারণে পড়ালেখা কোনো না কোনোভাবে চলতে থাকে জ্ঞান হওয়ার পর থেকে নিজের বোঝা নিজেই উঠাতে থাকে ছাত্রাবাসে থেকে পড়ালেখা শেষ করে আপনজন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কেউ নেই আর যখন মনে করছিল সময়ের ব্যবধানে তার জীবনের সমস্ত বঞ্চনার ঘা মিটতে যাচ্ছে তখনই জীবনের সবচেয়ে বড় দুঃখের সংবাদ পেল এই দুঃখ তাকে পুরোপুরি ধুলায় মিশিয়ে দিল আজ সে এই দুঃখ সঙ্গে নিয়ে সে মহান দরবারে উপস্থিত হয়েছে যেখানে সে কেউ খালি হাতে ফেরে না যেখানে প্রার্থনাকারী সপ্তাকাশ ও জমির রাজত্ব চাইলে এবং সে দাতা তা দিলেও সে মহান দাতার ভাণ্ডারে সামান্যতম কম বেশ হবে না যেখানে নিরাশ হওয়া কুফুরি কিন্তু আবদুল্লাহ কিছুই প্রার্থনা করছিল না শুধু আল্লাহ দরবারে দাঁড়িয়ে কাঁদছিল আর নামাজ পড়ছিল এটা ছিল আবদুল্লার জন্য বঞ্চনার সেই কালো রাত যেটার অন্ধকার পুরো জীবনের জন্য আবদুল্লাহকে বেষ্টন করে নিয়েছিল কিন্তু তার জানা ছিল না এটা হলো দানের রাত এমন দান যা কেয়ামতের পরও শেষ হবে না সে এখনো বয়স অনেক নবীন ইমানি জীবনের প্রাথমিক স্তরে তার অবস্থান সামান্যতম ধারণাও তার নেই যে সে কোন মহান সত্তার সামনে দাঁড়িয়েছে এমন সত্তা যিনি তার বান্দার জন্য সব কিছুই করতে পারেন আবদুল্লাহ কিছুই প্রার্থনা করছিল না তার কি প্রয়োজন তা সেই মহান দাতার অজানা নয় তিনি আরও জানেন বান্দার সর্বপ্রথম প্রয়োজন হল ধৈর্য সেটাই তাকে প্রথমে দেয়া হল কোরআন শরীফের বড় এক অংশ আবদুল্লার মুখস্থ ছিল ফজরের একটু আগে পড়তে পড়তে সে সুরা নামলের এ আয়াতে পৌঁছল নিশ্চয় বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে সেটাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানীদের লাঞ্ছিত করে এখানে পৌঁছে সে বারবার আয়াতটি পড়তে লাগল আর একটুও সামনে এগোতে পারছিল না বারবার পড়তে পড়তে তার মনে এ আয়াতের মর্ম গেঁথে গেল বলা হয়েছে আল্লাহ তালা সবচেয়ে বড় বাদশাহ তার মনের বসতি বড় রাজত্ব সেখানে যদি আল্লাহ তালা প্রবেশ করেন তাহলে সেখানে আর কাউকে সহ্য করেন না সেখান থেকে সকল সম্মানী ও প্রিয় বস্তু বের করে দেন মানুষ এটাকে মনে করে দুঃখ কষ্ট যন্ত্রণা অথচ এটা হল তাওহিদের সবচেয়ে বড় মাকাম আবদুল্লার মন সবসময় ছিল আল্লাহর ঘর কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে এক মানবিক কামনা আসন গেড়েছিল কিন্তু আসমান জমিনের মনিব যিনি প্রতিটি মুহূর্তে প্রতিটি বস্তুর খবর রাখেন তিনি তা কিভাবে বরদাস্ত করবেন তাই আজ রাতে সে মানবীকে মন থেকে বের করে দূরে নিক্ষেপ করে দেয়া হয়েছে এই ইবাদত খানায় আল্লাহ ছাড়া আর কারো কামনা থাকতে পারে না এটাই ছিল আবদুল্লার জন্য এই আয়াতের মর্ম আবদুল্লার মধ্যে একরকম ভারসাম্য ফিরে এসেছে অশ্রু থেমে গেছে ফজরে নামাজ পড়ে আবদুল্লাহ শুয়ে পড়ল ঘুম তো শুইতে আসে তারও এলো যখন ঘুম থেকে জাগ্রত হলো তখন অফিসের সময় পেরিয়ে গেছে অফিসে যাবেও না সে ঘুমানোর আগে আরেকটা সিদ্ধান্ত নিয়েছিল যে সংশয় আর সন্দেহের মধ্যে এতদিন ভুগছিল সে আজ তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে জীবনটা খুবই সংক্ষিপ্ত এই জীবনটা আল্লাহ তালা এজন্য দিননি যে গাড়ি বাড়ি বা ধন দৌলতের পেছনে দৌড়ে শেষ করবে এর একটা উদ্দেশ্য থাকা চাই যে মাবুদ সবাইকে নিয়ামাত দান করেন সবার দুঃখ দুর্দশা লাঘব করেন দুনিয়ার সবার উচিত তাকে জানা তার প্রেমের শিখা বুকে জ্বালিয়ে রাখা তার সত্তা ও গুণাবলী সম্পর্কে সবাইকে জানানো তার সাথে সাক্ষাতের জন্য সবাইকে প্রস্তুত করা এটা সবচেয়ে বড় কাজ ঘুমানোর আগে সে দোয়া করেছিল মাবুদগো এ দুনিয়ার প্রত্যেকেরই একটি মূল্য আছে প্রত্যেকেই বিক্রয় হয় আমি আমাকে একটি মাল্টি কোম্পানির হাতে বিক্রি করতে চাই না আমি আমাকে তোমার নিকট বিক্রি করছি আমাকে ক্রয় করে নাও ঘুম থেকে উঠে এসে সর্বপ্রথম তার লোভনীয় চাকরি থেকে ইস্তফাপত্র লিখল ক্রমে নাইমার বিয়ের দিন যতই কাছাকাছি আসছিল বিয়ের প্রস্তুতিও তত দ্রুত চলছিল ইসমাইল সাহেবের কাছে যা কিছু সঞ্চিত ছিল তার বড় অংশ উমরাই খরচ হয়ে গেছে আর এখন তো তিনি হার্টের রোগী ওষুধপত্রে প্রচুর পয়সা খরচ হয়ে যাচ্ছে তার হাতে সঞ্চিত অর্থের যা কিছু ছিল সেগুলো সাথে একটি প্লট বিক্রয় করে পুরো টাকাই তিনি মেয়ের হাতে তুলে দিলেন আমিনা বেগম বুদ্ধিমতী নারী নাইমার ছোটকাল থেকেই তার জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখতেন তাই মোটামুটি সম্মানজনক একটি প্রস্তুতি নেওয়া যাচ্ছে তবে যাদের পাল্লায় পড়েছে তাদের জন্য এসব ছিল নেহায়েত সামান্যই বিষয়টি ইসমাইল সাহেব প্রথম দিনে অনুভব করেছিলেন ধীরে ধীরে আমিনা বেগমও অনুধাবন করতে শুরু করেন পাত্রপক্ষের প্রস্তুতি যতই তাদের সামনে আসতে থাকে তাদের হাত পায়ে ততই কাঁপুনি ধরতে থাকে তবে এসব থেকে নাইমা ছিল সম্পূর্ণ উদাসীন তার জীবনের সুন্দর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আনন্দের ঢেউ নাড়া দিয়ে যাচ্ছিল তার স্বপ্নের বাগানে খুশির এই মুহূর্তগুলোকে উপভোগ করছিল সে তার প্রিয় বান্ধবী ফারিয়াকে নিয়ে আজও সে এসেছে নাইমার রুমে বসে আছে বিয়ের পোশাক দেখছিল হাসি তামাশাও চলছিল কথায় কথায় ফারিয়া জিজ্ঞাসা করে বাইরে আবদুল্লা ভাই এসেছে তাকে তুমি জানো নানাজানের পাশে বসে আছে আচ্ছা আমার জানা নেই নির্বিকার জবাব নাইমার তোমার কাছে আসার আগে আন্টির কাছে গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন ও নতুন চাকরি পেয়েছে হ্যাঁ আমার বাগদানের দু একদিন পর নতুন জব উপলক্ষে মিষ্টি নিয়ে এসেছিল আরে না রে ইয়ার এটাই তো আসল কথা জবটা বেশ ভালো ছিল কিন্তু তিনি তা ছেড়ে দিয়েছেন হ্যাঁ এটাই মিডল ক্লাস যুবকদের সমস্যা উন্নতির আশায় ঘন ঘন চাকরি বদল করে কিন্তু বুড়ো হওয়ার আগ পর্যন্ত তাদের পক্ষে নিজেদের বসবাসের জন্য একটি ঘরও বানানো সম্ভব হয়ে ওঠে না আরিয়ার কথা শেষ হওয়ার আগেই নাইমা কথা শুরু করে দিল আরে পাগলি কথা তো শেষ করতে দিবি তিনি সে চাকরি ছেড়ে দিয়ে পার্ট টাইম পড়ানোর একটি চাকরি নিয়েছেন বাকি সময় দিন ধর্ম সম্পর্কে বই পুস্তক পড়েন ভালোই হলো সমাজে আরেকটা মোল্লা বাড়বে বিদ্রুপের হাসি হাসল নাইমা এর মতো নম্র ভদ্র আরেকটি মানুষ আমি দেখিনি বেচারা ভালো জব করছিল হঠাৎ মনে কি এলো সব কিছু লাথি মেরে এ পথে চলে আসলো আক্ষেপের স্বরে ফারিয়া কথাগুলো বলল তার কথায় নাইমা বিরক্তি দেখিয়ে বলল প্রথম দিন থেকে এ আহাম্মকটা ছিল একটা জাহেল মোল্লা জানা নাই ও থেকে নানার ঘাড়ে এসে চড়ে বসল ঘাট থেকে নামারও কোনো আলামত দেখছি না নাইমার তাচ্ছিল্যপূর্ণ কথা আর মনে কাঁটা হয়ে বিঁধল ও নানাজানের ঘাড়ে চড়েনি বরং ওর কারণে নানা আর আমিনা আন্টির একটি বিরাট অবলম্বন হয়েছে তুমি তো তোমার নতুন ঘরে চলে যাবে নানাজার আর আমিনা আন্টি একাকী হয়ে পড়বেন এ সময় আবদুল্লা ভাইকে তাদের অনেক কাজে লাগবে আমার পর সে তাদের অবলম্বন হবে না বরং আমি থাকতে সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে যাকে দেখি সে আবদুল্লার কোনো গান গায় নাইমার কথা ফারিয়া বুঝতে পারল নানা আর মায়ের সব আদর সারা জীবন একাই পেয়ে আসা নাইমা অন্য কাউকে সেখানে ভাগ বসাতে দেখে সহ্য করতে পারেনি আবদুল্লাকে নির্দোষ প্রমাণে ফারিয়া বলল নাইমা শুরু থেকে নানাজানের সাথে আবদুল্লা ভাইয়ের সম্পর্ক বেশ ভালো তার অসুখের সময় তিনি সহযোগিতা করেছেন তোমার ব্যাপারেও তিনি শতভাগ আন্তরিক আন্টি ও নানাজান তার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন আর তুমি যখন তার সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ তখন আমাদের সবার ধারণা ছিল তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু তিনি একটু অভিযোগ করেননি বরং আগের চেয়ে আরও বেশি আন্তরিক হয়েছেন তোমার বিয়ের অনেক কাজে তিনি নানাজান আর আন্টির সহযোগিতা করছেন এরকম নিঃস্বার্থ মানুষকে কে না ভালোবাসবে এক মুহূর্ত চুপ থাকলো ফারিয়া এরপর নাইমাকে বোঝাতে চেয়ে আবার বলল ওই বেচারা তোমার কি ক্ষতি করেছে যে তুমি সবসময় তার পিছনে লেগে থাকো ও আমার কি ক্ষতি করবে he does not exist for me ওর কথা শুনলে আমার গা জ্বালা করে এই জ্বালার কারণ এটা নয় তো যে ঘরে আগে আদর সোহাগের একমাত্র পাত্রী ছিল নাইমা আর এখন সেখানে ভাগ বসানোর মতো আরেকজন এসেছেন মানে আবদুল্লা ভাই নাইমা বান্ধবীর চোখে ধরা পড়েছে দেখে অটমট করে বলল আই ডোন্ট কেয়ার আমি পরোয়া করি না ফারিয়া বুঝল এ ব্যাপারে আলোচনা করা আসলে বৃথা তাই অন্য প্রসঙ্গ তুলল বাদ দাও সব এবার বলো দুলামিয়ার সাথে কথাবার্তা হয়েছে না ইয়ার তুমি তো জানোই আমি মোটেই রোম্যান্টিক নই তাছাড়া সম্পর্ক পাকা হওয়ার আগে ছেলেমেয়ের পরস্পরের কথাবার্তা আম্মু ও নানা জানের পছন্দ নয় তাই তাদেরকে আমার মোবাইল নম্বর দেয়নি তারা অবশ্য নাম্বার চেয়েছিল তবে যাই বলো তোমার কপাল খুলেছে লটারি লেগে গেছে হ্যাঁ ভাগ্য কখনো কখনো সুপ্রসন্ন হয় ইয়ার ধন দৌলত পেয়ে আমাদের ভুলে যাবে না তো পাগল নাকি আমি ধন সম্পদের জন্য লালায়িত নই যে তা পেয়ে আমার অতীত ভুলে যাব আমার আকাঙ্ক্ষা তো শুধু এতটুকুই যেভাবে আমি আর মা বঞ্চিত থেকেছি আমার সন্তানাদিদের যেন তা দেখতে না হয় ফারিয়া জীবন তো একটাই তাই ইচ্ছা জাগে যতটা পারি উপভোগ করি সচ্ছলভাবে দিন কাটাই তাছাড়া সম্পদশালীদের মনে যদি অপরের প্রতি দয়ামায়া থাকে তাহলে তারা অনেক সাহায্য করতে পারে বেশ তো সেটা সময় বলে দেবে সম্পদ পেয়ে তুমি অন্যদের সাহায্য করো নাকি নিজের পুরনো সম্পর্কও ভুলে যাও ভেব না আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না কোনো শক্তি তা পারবে না আমি নিজেই নিজের খোদা খোদা দাবিদার নাইমার কল্পনাতেও আসেনি যে খুব শীঘ্রই মহামহিম প্রকৃত খোদার সাথে তার একটা সম্পর্ক হবে মাথার উপরে স্বচ্ছ নীল আকাশ যতদূর চোখ যায় সবুজ ঘাসের মাঠ রং বেরঙের ফুল চোখ ধাঁধানো প্রকৃতির কত রূপ বাতাসের সনসন তালে ফুলের বাহারি গাছগুলো দুলছে ফলের গাছগুলো সুস্বাদু ফল আস্বাদন করতে বলছে বাতাসের তরঙ্গে মনে হচ্ছে বর্ণিল প্রকৃতি কোনো প্রাণ কাড়া সুরে রেখে চলেছে সব দিকে উঁচু উঁচু পাহাড় কয়েকটি পাহাড়ের উপর বিশাল বিশাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোনোটির উপর সবুজ সামিয়ানা ঢাকা আবার কয়েকটি চূড়ায় বরফের স্তূপ সূর্যের আলোর ঝলকানিতে একটি স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হয়েছে এমন নির্মল স্বচ্ছ সাদা বরফ দেখে মনে হচ্ছে সাদা রঙে বুঝি রঙের রানী কোথাও কোথাও সূর্যের আলো গায়ে মেখে সেগুলো রূপালী বর্ণ ধারণ করেছে আসমানের সবুজ সাদা ও সোনালি রঙের মিশ্রিত রংটা বেশি সুন্দর নাকি জমিনের এই মাঠের রং যা ফুলদানি আকার নিয়ে সবুজ পাহাড়ের হৃদয়ের আকার নিয়ে আছে প্রকৃতি প্রেমীদের জন্য তা নির্ধারণ করা কঠিন এই উপত্যকায় আরেকটি অস্তিত্ব আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেখানে শোভা পায় নারীর রূপে সেই রূপসী নাইমা নাইমা কাজল কালো দীর্ঘ কেশ বাতাসে উঠছে অগোছালো কেশগুচ্ছ মুখের উপর পড়ে রূপের সাগরে যেন ঢেউ তুলছে নাইমাকেও যেন ফুল ভেবে তার গায়ে দোলা দিয়ে নিজেকে সুগন্ধিময় করে দিচ্ছে দমকা হাওয়া ওই দূরে গাছের উপর শীষ তুলেছে কোকিল থমকে থমকে আসা দমকা বাতাস আর কোকিলের গুহতান এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে চলেছে প্রেমিক মনে উপত্যকা ঘেরা শত ফুলের ভিড়ে নিজেকে একটি প্রজাপতি মনে করতে লাগলো নাইমা সে ঠিক করতে পারছিল না প্রকৃতির অনন্য সৌন্দর্যমণ্ডিত এই ভুবনে কার রূপ সবচেয়ে আকর্ষণীয় একবার সে চমকে উঠে রং বেরঙের ফুলের চাদর বিছানো মাঠ দেখে আবার তাকায় উঁচু পাহাড়ের দিকে যেখানে বিছানো রয়েছে আলো ঝলমলে সফেদ বরফ জীবনে এমন অপরূপ জায়গা দেখেনি নাইমা বিস্ময়কর সৌন্দর্যের প্রতিটি মুহূর্ত দৃশ্যপট তাকে নাড়া দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল একটি আলোক ছটার দিকে যা আসমান থেকে নিচের দিকে নেমে আসছে দৃশ্যটি যেমন হৃদয় কাড়া তেমনই বিস্ময়কর অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সে ধীরে ধীরে তা যেন নাইমার দিকে এগিয়ে আসছে যতই কাছে আসছে একটি মানব আকৃতি তার চোখে ধরা দিচ্ছে তবে সে মানুষ নয় তাকে দেখে নাইমার মনে ভয় বা আতঙ্ক জাগেনি বরং তার ইচ্ছা হলো সে তার সাথে কথা বলবে যেই কথা সে কাজ ওই মানব আকৃতি ধীরে ধীরে নিচে নেমে এলো মাটির কয়েক ফুট উপরে থাকতে থেমে গেল সেখান থেকে আওয়াজ এলো তাহলে তুমি সেই নাইমা যাকে মহা সম্মান দান করা হয়েছে তার আওয়াজে এক অদ্ভুত প্রতিক্রিয়া হলো নাইমার কান থেকে আত্মা আত্মার গভীরে গিয়ে পৌঁছল বিস্ময়কর আওয়াজে চেহারায় কিছুটা আতঙ্ক ফুটে উঠল নাইমার ভয়ে ভয়ে জবাব দিল জি আমি নাইমা কিন্তু আপনি কে আর কোন সম্মানের কথা বলছেন আবারও সেই ভীতিকর বিরাট আওয়াজ আমার কথা বাদ দাও শুধু এতটুকু জেনে রাখো এক গরিবকে তুমি যে তোমার প্রিয় জিনিস দিয়েছিলে তা মাবুদ গ্রহণ করেছেন তাই তিনি তোমাকে তার নৈকট্যের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিছুই বুঝতে পারছে না নাইমা এসব কথার অর্থ কি তার মধ্যে এত আতঙ্ক আর ভয় ভর করছে যে সে কোনো কথাই বলতে পারছিল না শত চেষ্টা করে মুখ থেকে একটি কথাও বের করতে সক্ষম হচ্ছিল না নীরবে এ বিস্ময়কর আগন্তুকের কথা শুনতে লাগল কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই সম্মানের উপযুক্ত নও আল্লাহ বড়ই সম্মানী এবং লজ্জাশীল তুমি কি করে তার সান্নিধ্য পেতে পারো তুমি যে একেবারেই বস্ত্রহীন শেষ বাক্য শোনার সাথে সাথে নাইমা দৃষ্টি চলে গেল ওর নিজের গায়ের দিকে ওর গায়ে একটি সুতাও নেই লজ্জায় মাথা নিচু হয়ে এলো তার এতক্ষণ ধরে খোলা এ ময়দানে সে এ অবস্থায় ছিল আর এখন আসমান থেকে আগত এই আকৃতির সামনেও বস্ত্রহীন দাঁড়িয়েছিল তার মনে আকাঙ্ক্ষা জাগল যদি মাটি ফেটে যেত আর সে তাতে ঢুকে যেত হাত দুটো দিয়ে নিজেকে ঢাকতে চেষ্টা করল বা নিজেকে গুটিয়ে নিয়ে মাটিতে বসে পড়ল নিজেকে নিতান্তহীন ও তুচ্ছ মনে হলো তার কাছে কেঁদে ফেলল সে অতপর আকন্তুকে জিজ্ঞেস করল আমার কাপড় কোথায় কিন্তু সে ততক্ষণে আর ওখানে নেই বিমূঢ় নাইমা এদিক ওদিক দেখতে লাগলো চারদিকে মানুষ আর মানুষ তাকে দেখে সবাই হাসছে তা দেখে কুমড়ে কুমড়ে কেঁদে উঠল সে মানুষের জীবনে এতটা অপমান আর লজ্জাস্কর মুহূর্ত আসতে পারে তা তার কল্পনাতেও ছিল না আশপাশের সবাই তার বিষয়ে বলাবলি করছে আর হাসছে অস্থির হয়ে আশ্রয়ের জন্য সেদিক সেদিক ছুটতে লাগল এ সময় দেখতে পেল এক বিরাট জনসমুদ্র শুধু হাসছে আর হাসছে তাদের দেখে তার লজ্জা বেড়ে গেল আরও বহুগুণে সে বলতে লাগলো এটা আমি নিজে করিনি এটা আমি নিজে করিনি নাইমা কি ব্যাপার কি হয়েছে পাশ থেকে তাকে ঝাঁকুনি দিলেন আমিনা বেগম ধরফড়িয়ে উঠে বসল নাইমা ভয় আর আতঙ্কে তখনও সে কাঁপছে হুঁস ফিরতেই তার হাত চলে গেল তার পোশাকে দেহে কাপড় আছে দেখে নিশ্চিন্ত হল সে পাশেই তার মা শুয়ে আছে শোয়া থেকে উঠে বসে মেয়ের কাঁধে হাত রেখে সোহাগ ভরা কণ্ঠে বললেন ভয় পেও না মা দুঃস্বপ্ন দেখছিলে তুমি দুহাত মাথায় চেপে বসে গেল সে কয়েকদিন থেকে স্বপ্নটা দেখছে সে প্রত্যেকবার স্বপ্নটা মধুর ছিল স্বপ্নটা একটা উপত্যকায় সীমাবদ্ধ ছিল যেখানে সে একটি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিল আজই প্রথমবার সে আলোক ছটার আকৃতি দেখেছে এবং নিজেকে বস্ত্রহীন পেয়েছে আরেকটি বিষয় যেটা এখন তার মনে হল ওই জনসমুদ্রে নীরব উদাস একটি লোক দাঁড়িয়েছিল আর সে ছিল আবদুল্লাহ নাইমা পানি পান করো মা আমিনা বেগমের কথায় চিন্তার জাল ছিন্ন হলো তার পানি পান করে আবার শুয়ে পড়ল নাইমা এক সময় ঘুমের ঘরে হারিয়ে গেল সে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করলাম পর্বটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না তৃতীয় অধ্যায় শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ